দেখবেন চোরের গায়ে হাত দিবার আগে তার এইটা মনে হবে রাজধানী এক্সপ্রেস ধাই নাই নাই নাই নাই নাই ধরা পড়ে গেলাম বোধায় ধরা পড়ে গেলাম বোধাই আমি চুরি করি নাই তো আমার কি টিটির হাতে কি যারা টিকিট কাটে না এমনি ধরা পড়ে তার ধাঁই ধাঁয়ে ধরা পড়ে টিটি বুঝতে পারে জামা উঠছে নামছে জামা উঠছে নামছে টিটিকে দেখলে দেখবেন উঠবে বসবে উঠবে বসবে মনে হবে পেশাব লেগেছে অমন করছে কেন রে খালুর কি হলো রে খালু যে টিকিট কাটে নাই রে টিটি বললে দেখি বাস হয়ে গেল আমার টিকিট কাটলে কখনো এরকম করতে হয় তো পাপ আপনার বুক সাক্ষী দেবে আপনার প্রয়োজন আছে না আছে আল্লাহ জানে না আল্লাহ দেবে আল্লাহকে বলুন যে আমার কতটা প্রয়োজন আছে আল্লাহ দেবে আল্লাহকে বলে পেয়েছি দোয়া করে পাবেন আল্লাহ তুমি যদি দিয়ে দাও তুমি দাও তুমি দিতে পারো ইন্নাল্লাহ আমরিহি আমি প্রত্যেকটি জিনিসকে পরিমিত রূপে মেপে মেপে তৈরি করেছি ধনী দরিদ্র গরিব বড় লোক সাদা কালো আসমান জমিন চাঁদ সুরুজ সব মেপে তৈরি করেছি কোন জিনিসটা বেমাপ পাবে না তাই গরিব তুমি সবর করো ধনী তুমি শকর করো আর গরিবের খবর লাও তোমাকে জবাব দিতে হবে গরিব তুমি বেসবরি করলে তোমার গুণা হবে তুমি সবর করো আমি আছি বড় লোক তুমি শকর করো আমি আছি যদি শকর না করো গরিবের খবর না নাও তোমার কাছ থেকে কেড়ে নিয়ে অন্য জনাকে মালিক করে দেবো কালিবি বলে একটা বই আছে বুঝলেন একটা লোক একজনের দরজায় যেয়ে বললে মা চারটি ভিক হবে মা চারটি ভাত হবে এই আমার খালুদের বাড়িতে মা চারটি হবে স্বামী স্ত্রী খানা খাচ্ছিল মেয়েটা টপ করে উঠে ভাত অথবা চাল নিয়ে এসছে দিতে যেই বেহুশ হয়ে গেছে সঙ্গে সঙ্গে তার স্বামী উঠে এলো ফকিরটা অ্যারেস্ট বেঁধে রাখলে খুঁটিতে তারপরে মেয়েটাকে আপনার জেগে পানি টানি দিয়ে ইত্যাদি দিয়ে হুঁশ করানো হলো বলো বলো কি হয়েছে বলে কিচ্ছু হয়নি বলে কি হয়েছে বলো ফকির কি করেছে বলে কিচ্ছু করেনি বলে বেহুশ হয়ে গেলে কেন বলে কি বলবো ইনি আমার প্রথম স্বামী এনার সঙ্গে আমার বিয়ে হয়েছিল এনার সাততলা দালান আমি সুখে থাকতাম একদিন আমি দান করেছিলাম বলে আমাকে তালাক দিয়ে দিয়েছিল তারপরে আমি বাড়িতে ছিলাম আপনার সঙ্গে আমার বিয়ে হয় পরে আপনি খোঁজ পেয়ে পুণ্যশীলা মনে করে আমাকে বিয়ে করেছেন ওকে আমি এই অবস্থায় ভিক করতে দেখে বেহুশ হয়ে গেছি সাততলা বিল্ডিং এমন অবস্থা কি করে হলো তাই আমি বেহুশ হয়ে গেছি তখন সেই স্বামীটা বলল তাহলে সত্য কথাটা শোনো যে ফকিরকে ভিক দেওয়ার কারণে তুমি তালাক প্রাপ্তা সেই ফকিরটা হচ্ছে আমি আল্লাহ আজকে আমাকে ধন দৌলতের মালিক করেছে আর ও ভিক করতে গেছে এর নাম হচ্ছে কুলিল্লাহম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা আপনাকে রাজাকে কাঙাল কাঙালকে রাজা করতে পারে ভেখারি করে দিতে পারে সেখানে যতদিন ধন দৌলত আছে দান খয়রাত শকর স্ত্রী পুত্র পরিজনের উপর খরচ তা নাহলে কেড়ে নেবে আর আপনাকে ফের প্রার্থী করে দেবে আপনি যতদিন আছে দান করছেন আপনার আছে বলে তো করছেন বেজারিটা কিসের দান করবেন আল্লাহ দিয়েছে বলে করবেন বেজারিটা কিসের জাকাত যেটা দেন সেটা শুনে নেন জাকাত কারু বাপের লয় জাকাত গরিবের সাড়ে সাতানব্বই টাকা আপনার আড়াই টাকা গরিবের তা আপনার রাগ কিসের দুঃখ কিসের বেদনা কিসের এসো ভাই এসো নিয়ে যাও ভাই হাজার টাকায় পঁচিশ টাকা খুব বিলিয়ে দেন লাও ভাই লাও দশ টাকা নিয়ে যাও এই পনেরো টাকা নিয়ে নাও তারপরে কে হলো ভাই আর তো নেই আমার জাকাত তো শেষ হয়ে গেছে তা তুমি নিতান্তই যখন এসছো দশটা টাকা নিয়ে যাও দিতে পারলে ভালো না দিলে আপনার কোনো গুণা নাই কিন্তু জাকাত দিতে বেজার কিসের ওষুধ দিতে রাগ কিসের আপনার ধান একশো বস্তা দিয়েছে আপনি পাঁচখানা দান করুন কুড়িখানায় একখানা দান করুন পাঁচখানা খামারে ঢেলে রাখুন আসুন মোশাম নিয়ে যান এই ভাই পাঁচখানা ধান আলাদা করেছি একশো বস্তা মরাই মেরেছি পাঁচখানা ধান রাখা আছে নিয়ে যান খালা তুমি নিয়ে যাও এই যে আমাদের গায়ে হাঁদুর মা তুমি দশ কেজি নিয়ে যাও দিয়ে আপনি দিয়ে দেন আপনার রাগ কিসের আপনি খুশি হন আল্লাহ আপনাকে ফের দেবে আপনি আল্লাহর হক আদায় করছেন এবারে আপনার যে বাকি পঁচানব্বই বস্তা আছে এর থেকে আপনি কতটা দান করতে পারবেন পারবেন আপনার ইচ্ছা আপনি কতটা দিবেন না দিবেন সেটা আপনার ইচ্ছা আপনি খরচ করুন বিচের উপরে খরচ করুন চাষের উপরে খান কিন্তু পাঁচখানা পঁচিশ টাকা মাত্র হাজারে আল্লাহকে দোষ দিতে পারেন আপনি এক লাখ টাকায় আড়াই হাজার টাকা সাড়ে সাতানব্বই হাজার টাকা আপনার পবিত্র টাকা ওটা না পাক জাকাত ওটা গরিব গুরুবকে দিয়ে দেন ওটাই আপনার ব্যথা কোথায় কত ভালো ইসলাম গরিব গুরুবরে চলে যাবে আর আপনার আপনার দিকে বিরাট কাজ করা হবে আপনার মালের স্থায়িত্ব হবে মাল আপনার দিকে হেফাজত হবে ব্যাংকিং ব্যবস্থা হয়ে যাবে বাপজিরা সোনারা লালরা ইন্নাল্লাহ বালুক আমরি খজ্জাল আল্লাহুলিকুল্ল শাইন কাদরা আমি প্রত্যেকটি জিনিসকে পরিমিত রূপে মেপে দিয়েছি এই মাপ সম্বন্ধে আমি একটা দৃষ্টান্ত দিই আজকেও দিই অনেক লোক আমার দৃষ্টান্ত শুনে রাখে না অনেক লোকের কানে পড়ে না আজকে একটু শুনে রেখে দেন মাপ আর বেমাপ সম্পর্কে আমি একটা দৃষ্টান্ত দিই সেটা হচ্ছে এই আমার লম্বাই পাঁচ ফুট আমার কানের লম্বাই তিন ইঞ্চি দেড় ইঞ্চি আড়াই ইঞ্চি আমার নাকের লম্বাই এই দেখতে পাচ্ছেন চোখের লম্বাই এই চোখের পাপ নিয়ে এইরকম ধরনের আমার দাঁত এই আমার ঠোঁট এই এরা যদি সবাই মিলে আমরা যেমন করছি পশ্চিম বাংলাতে জবাব দাও জবাব দাও কেড়ে লাও মে মেরে দাও উড়িয়ে দাও ফাটিয়ে দাও এইরকম যদি দাঁত বলে কান বলে আমু পাঁচ ফুটাবো জবাব দাও জবাব দাও খোদা নাক বলে আমু পাঁচ ফুটাবো জবাব দাও জবাব দাও দাঁত বলে বে ইনসাফি মানবো না জবাব দাও জবাব দাও পাঁচ ফুট হবো সবাই যদি পাঁচ ফুট হয়ে যায় আমার ডিজাইনটা কিরকম হবে আপনি কানটা ছোট মেনে নিচ্ছেন কেন নাকটা ছোট মেনে নিচ্ছেন কেন এদিকে সব সমান করে দেন আর যদি মেনে নেন তাহলে গরিব বড় লোক মেনে নেন তবে কেউ কারো দ্বারা কাজ পাবেন তবে আপনার দিকে ভারসাম্যটা ঠিক থাকবে গরিব মানে উপোস লয় আর বড়লোক মানে খুব খাগা এদিকে উপোস রেখে দিকে শাসন করগালয় গরিব বড়লোক মানে হচ্ছে ধন কাউকে বেমাপ দেওয়া কাউকে মেপে দেওয়া কিন্তু আমাদিকে যে হিসাব দিয়েছে কেউ ক্ষুধার্ত থাকবে না জাকাত ওসর ফেদরা কুরবানির চামড়া তারপরেও আমার অধিক সম্পত্তি আছে খোঁজ নিয়ে দিয়ে আসা যে চাচাতো ভাই তোমার বিটির বিয়ে দিচ্ছ শুনছি তুমি কই আমাকে বলনি এই পাঁচ হাজার টাকা রাখো খরচ করো এটা আপনার দায়িত্ব এর নাম ইসলাম তার বলার আগে যে আপনি দিয়ে আসুন এর নাম ইসলাম আমাদের তো চেয়ে পায় না আপনাকে চেয়ে দিয়ে আসতে হবে অযাচিতভাবে লাও রাখো পাঁচ হাজার টাকা খরচ করো আবার পরে বলবে আল্লাহ আপনাকে দিয়েছে লাখপতি করেছে তাকে লাখপতি করেনি পাঁচ হাজার টাকা দেন সবাই মিলে যেয়ে দাঁড়ান এটাই হচ্ছে সাম্যবাদ এটাই হচ্ছে ভাতৃত্ব প্রেম প্রীতি রমজানের এফতারিতে মুনিশ মুনিব চাকর চাকরানি দাস দাসিনী সব নিয়ে এফতারি করুন এর নাম সাম্যবাদ সাম্যবাদের মানে এই লয় যে আমার স্বামী একদিন তোর কাছে তোর স্বামী একদিন আমার কাছে এর নাম সাম্যবাদ লয় এই গোলমাল যেন কেউ করবেন না ভুল ব্যাখ্যা কেউ দিবেন না বলছে মেয়ে মরদ সব সমান সমান খবরদার ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা চলছে আর একটা অপব্যাখ্যা চলছে শান্তি চাই যুদ্ধ নাই শান্তি চাই যুদ্ধ চাই না শান্তি চাই এটা আপনার যে বিজাতির কথা মুসলমানের কথা নয় আমাদের কথা হচ্ছে অন্যায় হলে যুদ্ধ চাই যুদ্ধ চাই ন্যায় হলে শান্তি চাই শান্তি চাই অন্যায় করলে যুদ্ধ চাই কি যুদ্ধ ধনঞ্জয় ধনঞ্জয় ধর্ষণ করেছে ফাঁসি চাই ফাঁসি চাই কি বলছেন বলুন যদি বলি ধনঞ্জয় ধর্ষণ করেছে দোষ নাই দোষ নাই সবাই চালাও সবাই চালাও কিরম হবে শান্তি চাই যুদ্ধ নাই শান্তি চাই যুদ্ধ নাই এটা বিজাতির কথা এটা ইসলামের কথা নয় অন্যায় করলে যুদ্ধ চাই যুদ্ধ চাই ন্যায্য করলে শান্তি চাই শান্তি চাই কি বলছেন আমার কথাটা কি বলছেন আমাদের বুঝে আসতে আসে নাই ধনঞ্জয় ফাঁসি হতে দিয়েছেন যদি দোষ না হয় অন্যায় করলে যুদ্ধ চাই বাবরি মসজিদ ভাঙলে জবাব চাই জবাব চাই বলে ভেঙে দিয়েছ দিয়েছে যখন আমাদেরটা ভেঙো না ভেঙো না ওটা লয় অন্যায় করলে জবাব চাই সেই কারণে যুদ্ধ খারাপ জিনিস নয় অবকর সিদ্দিক একশো নটা যুদ্ধ করেছে কেন মুসাইলিমা কাজিব বলেছে আমি নবী হয়েছি আর একটা মেয়ে ছেলে বলেছে আমি পয়গম্বর আবুবকর সিদ্দিক বলেছে যুদ্ধ ঘোষণা হয় তুমি থাকো কি আমি থাকি তোমাকে রাখতে আমি আমিরুল মুমিন থাকবো না যুদ্ধ ঘোষণা হয়েছে যুদ্ধ করতে হবে অন্যায় হলে যদি লোকে বলে যে বিয়ে শাদী বলে কিছু নাই ব্যবিচারের প্রচার হবে যুদ্ধ ঘোষণা কে বলছে বিয়ে শাদী বলে কিছু নাই খবরদার পৃথিবী নাশাত হয়ে যাবে ব্যবিচারের আড্ডা বেড়ে যাবে অন্যায়ের প্রতিকার করতে হবে আজকে মেয়েরা কেন আপনার দিকে কাগজে দিচ্ছে যে মদের আড্ডা ভেঙে দিয়েছে শোনেন নাই শোনেন নাই তো কেন বলছে না যুদ্ধ নাই শান্তি চাই যত পাবি মদ খাই যুদ্ধ নাই শান্তি চাই বল গা মদের আড্ডা ভেঙে দিচ্ছিস কেন তার মানেই হচ্ছে অন্যায় করলে প্রতিবাদ চাই ওই কথার স্লোগানটা খারাপ স্লোগান যুদ্ধ চাই অন্যায় করলে শান্তি চাই শান্তিতে শান্তি চাই শান্তিতে প্রেম চাই প্রেমেতে অন্যায় করলে প্রতিবাদ চাই আমার বাসে ট্রেনে ঝঞ্ঝট হয় আমি ঝঞ্ঝটের লোক মেয়ে ছেলেকে বসতে দিচ্ছিলাম কেন বসতে দিচ্ছে না উঠুন তাড়াতাড়ি বাসে বেল্লোলা ফোনে করছে বাজে কথা বলছে বাজে কথা কেন বলছি রে তোর বাবুল নাই এই পরশু দিনে দুটো ছেলেকে আর আমি যখন ওইরকম করে কথা বলি তখন তাদের মানে হাওয়া উড়িয়ে দিই একবারে হাত পা পাকিয়ে নিয়ে কথা বলি উঠে দাঁড়িয়ে বাড়াবাড়ি করলে একবার থোতরা বেঁকিয়ে দেবো একবার কথা বলছে সাতবার ক্রিয়াপদ ব্যবহার করছে বাসে আমার খবরদার সবাই সমর্থন করে আমরা এই আপনার অন্যায় হচ্ছে এটা এটা আপনার ভুল হলো অন্যায় দেখলে প্রতিবাদ করুন এটা ইমানদারের দিয়ে লোকে ঝগড়াতে বলে ঝগড়াটা তো লই অন্যায় দেখলেই প্রতিবাদ করব ভুল দেখলেই বলবো সেদিন আমি মালদা যাচ্ছিলাম বাসে দুটো সাধু বলছে কি এই জন্মাবে মরে যাবে পাল্টাবে আসবে যাবে কার্তিক মরে যাবে খগেন আসবে খগেন মরে যাবে নগেন আসবে আব্দুর রহমান মরবে আব্দুল জব্বার আসবে যাবে আসবে মাল আপ ডাউন করবে আমি সাধুদের কাছে বললাম भाई क्या बात चल रहा है बातचीत यही चल रहा है जो कुछ होता है ईश्वर से होता है भगवान का सब कृपा है और जो कुछ आता है जाता है आदमी का आना जाना है भाई यहाँ झंझट नहीं है और बात बिल्कुल गोलमाल है بولے کیا بات ہے امن آدم علیہ السلام آئے تھے اس اس کے دو لڑکا تھے تھے کی بیوی تھی چار آدمی آدمی اب اب آٹھ کہاں کہاں سے سے ہو ہو گیا گیا ڈیڑھ کروڑ کروڑ تھا سو یہ مال زیادہ زیادہ ہو گیا جب آدمی آتا ہے ہے جاتا تو مال کہاں کا ہے شدہ بولے پورے آپ سے بات چیت ہوگی ابھی تو آج کا وقت نہیں ہے ہم بات چیت تو کبھی نہیں ہوگی یہ بات ختم ہے کون دن بات کرتے پڑونا کی مانے جنم جنمانتر خبردار جی مرے جی کیا مطلب কেয়ামতের দিনে পুনরুত্থান উঠানো হবে বিচার হবে গেল এলো যদি হয় এটা যদি বিশ্বাস করেন যে আব্দুর রহমান মরে গেল আব্দুল সত্তার হয়ে চলে এলো কুকুর মরে গেল বিড়াল হয়ে চলে এলো বিড়াল মরে গেল লেউল হয়ে চলে এলো তো বাড়তি মালগুলো কাহা খাইলো কোনো যুক্তি নাই এর পিছনে একবারে অসম্ভব দলিল দিতে পারবেন না বাবজিরা সোনার লাল আমার গুণীজনেরা আল্লাহ তালা আপনাকে আমাকে আমলে তৌফিক দেখ দিনদারি দেখ ফরেজগারি দেখ তাকুয়া দেখ ক্ষুদাবিরুতা দেখ ভালো কাজ করি ভালো কথা বলি আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করছি এই গ্রামবাসীর জন্য দোয়া করছি সেরেক বেদাত কুফরি থেকে ফরেজ করুন যদি কেউ বুঝেও বুঝতে না চায় তার কথা স্বতন্ত্র জেনেও জানতে না চায় তার কথা স্বতন্ত্র যদি কারো কপাল ফাটা হয় তার জন্য করার কিছু নাই সবাই দোয়া করি আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুক আল্লাহ মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লি তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شرك بدعت کے پانچوں نہ جانوں جڑا پان نہیں آج کے نہیں جاویں دور خان کو تو کاچے جدن نیبا دور کا نہیں نیبن اللہ امین اللہم صلی علی محمد النبی الامی ازواجہ زدیاتی و اہل بیت بارک سلم تسلیما کثیرا کثیرا تقبل دعائی دعا ونا ایک پھر خطائی خطا ونا دلو بھی دلو ونا ابی امی استاد ونا شیخ ونا احباب ونا لمن لہو حق ونا لینا استغفر اللہ لی ولکم ولسائر المسلمین ভালোবাসায় দিনের ভালোবাসায় তোমার কৃপা পাওয়ার জন্য ছুটে এসেছে এদের উপর তুমি তোমার কৃপা বর্ষণ করো এদিকে কবুল করে নাও দিনদারি দাও পরেজগারি দাও তাকুয়া দাও ক্ষুধা তোমার ভীতি দান করো তোমার রসুলের মহব্বত দান করো ঘরে ঘরে শূন্যতের আপনার যুগে হাওয়া চালিয়ে দাও বেদাত সেরে কুফরিকে তুমি মিটিয়ে দাও হে আল্লাহ ওলামারা যে মেহনত করছে সেই মেহনতে তুমি তোমার কৃপা বর্ষণ করো মাদারেসা আরাবেয়া মাকতেব খানকে মাখা মাকাতিব খানকা মার্কাজকে তুমি কবুল করে নাও হে আল্লাহ এই গুণাগার বান্দার দোয়াকে তুমি কবুল করে নাও ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله أصحابه أجمعين سلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته আর বাদশাহ সেজে তাজদার মদিনা ছেলেবেলায় মরণবে যে ছাগল চরান ময়দানে আর ফেরেস তারা সব দেখব বলে লুকিয়ে থাকেন কোন বনে তাকিয়ে দেখেন দয়ার নাবি রহমাতের খাজানা দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদার মদিনা মেঘি এসে ছায়া করে মর নবীজির মাথাতে আর সর্প এসে হাওয়া করে মর নবীজির গায়েতে তাকিয়ে দেখেন দয়ার নাবি আশে কেরি সাফিনা দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদার মদিনা মরুভূমির গরম বালি নরম গায়ে হাত বোলায় আর সূর্য এসে উঁকি মারে মুখ দেখে তার লজ্জা পায় চাঁদের মতো চাঁদ পেয়ে হাই রইলি না মা আমি না দিন দনে আর বাদশাহ যে তাজদার মাদেনা শিশু নবী করতেন খেলা মরুভূমির বালুতে আর আরো সেতে কাদের গণে দেখতেন চেয়ে খুশিতে ফেরিস্তারা সব জোড় হাতে রয় আহাতাবে বাহানা দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদানা শাফিয়ানা মাওলানা মোহাম্মার আল্লাহমা সাল্লি সৈয়দনা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়ালা সৈয়দনা সফিয়না শাফিয়ানা মাওলানা মোহাম্মদ শ্রদ্ধীয় মাহতারাম বুজুর্গ দোস্ত আল্লাহ তোবারক তালার মেহরবানি দয়া কৃপা যে আজকে আমরা এই জিটি রোডের ধারে একটা মহতি সভায় শরিক হতে পেরেছি ইসলামী সভা ধর্মীয় সভা এখনও সভায় শরিক হওয়া ভাগ্যেরই লক্ষণ ভাগ্যবান না হলে এই রকম পবিত্র সভায় শরিক হওয়া সম্ভব হয় না চলমান জগতে দুনিয়া লাখো করোড় অগুন্তি মানুষ তাদের ভিতর থেকে আল্লাহ তোবারাক তালা আপনাকে আমাকে বাছাই করে এই নেক মজলিসে বসার সুযোগ দান করেছেন এ মজলিস ফেরেস্তাদের মজলিস এখন আলোচনা যে মজলিসে হয় সেই মজলিসকে ফেরেস্তারা পর দিয়ে ঢেকে নেন অবিশ্রান্ত আল্লাহর রহমত সেখানে ঝরতে থাকে গুনার কোনো বালাই নেই এখনও পবিত্র ফেরেস্তাদের মজলিসে বসার আমরা সুযোগ পেয়েছি আজকে এই মজলিসের সাথে আমাদের নিষ্বত হওয়ার কারণে আমাদের দাম এবং আমাদের মান বেড়ে গেছে নিসবতের কারণে মানুষের দাম মান বাড়ে জিনিসের মূল্য বাড়ে তার দাম বাড়ে মহাত্মারাম বুজুর্গ দোস্ত একটাই পানীয় দেখা যাচ্ছে একটা সাধারণ কোম্পানি থেকে আসে তার দাম কম আর যেটা দামি কোম্পানি থেকে আসে একই জিনিস তার দাম বেশি মাতারাম বুজুর্গ দোস্ত একই রকমেরই আপনার চা দেখছি তো থার্ড ক্লাসে বিক্রি হচ্ছে আবার সেই চাটা যখন ফার্স্ট ক্লাসে যাচ্ছে তখন তার দাম বেড়ে যাচ্ছে যখন এয়ার কন্ডিশন কচে ঢুকছে তখন তার দামটা বেড়ে যাচ্ছে কারণ তার নিষ্ভরটা বেড়ে গেছে বড় গাড়ি বড় ব্যবস্থার সঙ্গে তার যোগাযোগ হয়ে গেছে তো তার দাম বেড়ে গেছে নিষ্ভতের কারণে জিনিসের দাম বাড়ে তালের চটাই খেজুরের পাতার চটাই তৈরি হয়েছে আর সেই একটি চটাই শোবার ঘরে ব্যবহার হয় আর একটা চটাই ব্যবহার হচ্ছে আপনার নামাজের জন্য যেটা নামাজের জন্য চটাইটা ব্যবহার হচ্ছে তার নাম যায় নামাজ যায় নামাজ তার নাম হওয়ার কারণে তাকে গুছিয়ে গুটিয়ে টাঙ্গিয়ে রেখে দেয় একটা কোণে তাতে তার মান এবং সম্মান বেশি হয় শোবার ঘরে তাকে বিছানো হয় না বাচ্চাদের তাতে শোয়ানো হয় না বড়দেরও তাতে শোয়ানো হয় না তাতে পেচ্ছা পায়খানা করানো হয় না কিন্তু শীতল পাটি শোবার ঘরে বিছানা সব স্বরূপ ব্যবহার হয় তাতে বাচ্চারা পেচ্ছাবও করে দেয় তার দাম তার মান ওই একই তালের চটাই হলেও যায় নামাজের সমান হয় না কারণ এর সম্পর্ক নামাজের সাথে হওয়ার কারণে এর দাম বেড়েছে মান বেড়েছে আর ওর যেহেতু সম্পর্ক নামাজের সাথে হয়নি সুবার ঘরে আছে সেই জন্য ওর মান কমে গেছে মাতারাম বজর্গ দোস্ত একই ভাঁটার ইট এই একই ভাঁটার ইট দিয়ে মসজিদ তৈরি হলো মসজিদের পাতানি তৈরি হলো মসজিদের মেহরাব তৈরি হলো ইস্তাঞ্জাখানা তৈরি হইল যে ইটটা মসজিদের মেহরাব তৈরি হয়েছে সেই জায়গাটা নিসবতার কারণে ইটটার দাম বেড়ে গেছে মান বেড়ে গেছে পাদানির দাম সেখানে কমে গেছে পেচ্ছাপখানার দাম আরও কমে গেছে এদের মান ঘটিয়া হয়ে গেছে মাতারাম বুজুর্গ দোস্ত কোরআন পাকে জুসদান চামড়া দিয়ে বাঁধানো আবার সেই গরুর চামড়াটা জুতো তৈরি হয়েছে যেটা জুতো তৈরি হয়েছে সে থাকে মসজিদের বাইরে আর যেটা কোরআন পাকে জুজদান হয়েছে সেই চাম চামড়াটা থাকছে মসজিদের ভিতরে এবং চাঙ্গে মাথার উপরে কারণ ওর নিষ্পত হয়ে গেছে কোরআন পাকের কারণে সেই জন্য ওর দাম এবং মান বেড়ে গেছে আজকের সন্ধ্যা আপনাদের দাম মান বেড়ে গেছে মহতি জালসার আপনারা শরিকানা একজন বন্ধু আপনারা দুনিয়ার কাজ কাম ছেড়ে তাস খেলা ভিডিও দেখা টেলিভিশন দেখা সব পরিত্যাগ করে আপনারা এই জালসায় এসেছেন এবং জালসায় সুষ্ঠু সুন্দর হয়ে আপনারা বসেছেন কান পেতে আপনারা ভক্তির সাথে ওয়াজ বায়ন শুনছেন এর জন্য আজকের সন্ধ্যা আপনাদের দাম বেড়ে গেছে আল্লাহর দরবারে আপনাদের মান বেড়ে গেছে এখন যদি আপনার মৃত্যু হয় আল্লাহ না হায়াত দারাজ করুক কিন্তু এখন যদি মৃত্যু হয় তাহলে পরে বে হিসাব আপনি জান্নাতে যাবেন আপনার আর পিছনকার হিসাবও ধরাও হবে না এত বড় এই মজলিসের দাম আর মর্যাদা তো মাহাতারাম বদুর্গ দোস্ত সব জিনিসের এইভাবে আপনার মর্যাদা অনুপাতে তার দাম তার মান আছে মাতারাম বুজুর্গ দোস্ত একটা কাঠ একটা কাঠ দেখা যায় বিভিন্ন রকমের গাছপালা থেকে যেগুলা কাঁটার গাছ আগাছা বলা হয় সার হয় না সেগুলা জ্বালানি তৈরি হয় আর যে কাঠটা সার আছে সেই সারে থেকে ফার্নিচার তৈরি হয় একই গাছ একই কাঠ অথচ একটা জ্বালানির অংশ আর একটা আপনার সাধারণ কাজে ব্যবহার হচ্ছে আর একটাতে ফার্নিচার তৈরি হচ্ছে যেটা সার বস্তু তাতে ফার্নিচার তৈরি হচ্ছে যেটা অসার বস্তু সেটা চুলোতে চলে যাচ্ছে যেটা মিডিলে আছে কাঁচা ফাঁকার মাধ্যমে সেটাকেও আপনার একটা কাজে লাগানো হয় তো মাত্রাম বজ্রগ দোস্ত পাথর আছে ওই রকমে আপনার নিসবত এবং মূল্য হিসাবে তিন রকমই দেখা যায় এক প্রকার পাথর রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে ঘাটে রেখে দেওয়া হচ্ছে পা দৌড়ানো হচ্ছে কাপড় কাচা হচ্ছে গাড়ি ছুটাবার জন্য রাস্তায় পাকা রাস্তা তৈরি হচ্ছে আর এক প্রকার পাথর যে পাথরটাতে আপনার ঘর বাড়ি তৈরি হচ্ছে সাঙ্গে মারমার এবং শ্বেত পাথর এসব পাথর দিয়ে আপনার মসজিদ তৈরি হচ্ছে এবং ঘর বাড়ি তৈরি হচ্ছে আর একটা পাথর ফিরোজ আকিক এই ধরনের মূল্যবান যেসব পাথর আছে মারজান ওগায়রা এগুলা আপনার মানুষ তার সৌন্দর্য বর্ধন করার জন্য নাকের ডগায় ব্যবহার করছে আঙ্গুঠিতে ব্যবহার করছে এবং আপনার দেখা যাচ্ছে মাতার মুকুটে কহেনুর পাথর ব্যবহার হচ্ছে পাথর হলেও আপনার তার নিসবতের কারণে এবং সার এবং দাম হিসাবে এক একজন আর এক এক রকমের আপনার তার মূল্য মাতারাম বদুর্গদস্ত এইভাবে আপনার প্রত্যেকটা জিনিস এক এক খুঁজলেই আপনি তিন ভাগে ভাগ করতে পারবেন জীবজন্তু জানোয়ার একটা তাল্লা হারামি করে দিয়েছেন সুয়ুর কুকুর বিড়াল শিয়াল এগুলা সব আপনার হারাম পর্যায়ে আছে তো এগুলাও আপনার জানোয়ার বটে এগুলা সব আপনার হারাম পর্যায়ে আছে মাতারাম বদ্রগ দোস্ত এর থেকে যেগুলা আপনার উন্নত সেই উন্নতগুলাকে যাকে আল্লাহ হালাল করেছেন সে গরু ছাগল ভেড়া এগুলা আল্লাহ তাবার তালা হালাল করে দিয়েছেন তো এগুলাকে মানুষ লালন পালন করে ঘরে রাখে ঘরের পাশে তার ব্যবস্থা দেয় থাকার খাওয়ার মানুষ তার সেবা করে মানুষ তার যত্ন করে প্রয়োজন তাকে কাজে লাগায় মাতারাম বুজুর্গ দোস্ত এভাবে আপনার গরুর দুধ দহন করে আর তার থেকে কত রকমের লাখো রকমের মিঠাই তৈরি করে মানুষ তাতে আনন্দ ভোগ করে সরু চাল বাসমতি চালের ক্ষীর পায়েস রান্না করে কত মনের সুখে খাই এই জানোয়ারগুলাকে কত ভালোবাসা হয় এবং এটা কত উপাধিও এ এক কিসমের আপনার জানোয়ার আমার পান ভাই বদুর্গদস্ত হরিণ আছে তার মৃগ নাভি আছে হরিণের যে মৃগ নাভি মহাতারাম বদুর্গদস্ত এ তো আপনার মানে কয়েক হাজার টাকা ওর ভরি রাজা বাদশারা ব্যবহার করে একবার যদি আপনার মেখে নেয় তাহলে পরে এক মাস তার সুগন্ধ ছুটে ছ মাইল পর্যন্ত তো মাহাতারাম বজর্গ দোস্ত এসব আপনার জীবজন্তু জানোয়ারের কাছ থেকেই পাওয়া যায় মৌমাছি একটা জানুয়ারি বটে ছোট্ট ক্ষুদ্র আপনার মাছি কিন্তু এর কোরআনে করিম আল্লাহ তবরতলা তাজগরা করেছেন আর বলেছেন এমনই মাছি ফিহে শিফাউলিন নাস সুরায় নাহাল এতে এত ফায়দা এবং এর রস রসটা আবার কেমন ওর বমন করা রস মৌমাছির বমন করা রস সে আপনার দীর্ঘ পাঁচশো মাইল পর্যন্ত সফর করেছে ফুলের মাঝে বসে সেখান থেকে মধু সঞ্চয় করে নিয়ে এসেছে নিয়ে এসে আপনার নিজের চাকায় মুখ থেকে উগুলে বমন করে সেগুলা জমা করেছে তাতে আল্লাহ তাবাতলা বলছেন ফি হে সিফাউলিন নাস এর মধ্যে মানুষের জন্য আরোগ্য রাখা আছে এ একটা জানোয়ার বটে মানুষে কত পেয়ার করে কত ভক্তি করে মানুষ একে লালন পালন করে মানুষ এর জন্য বাসা তৈরি করে দেয় একে যত্ন সহকারে রাখে আর যেটা সাধারণ মাছি ওকে ঝাঁটা মারে বারু মারে হাতে করে মারে পায়ে করে মারে ওকে খেদাড়ে দেয় দূর দূর করে ও এতই বাহে ওকে যতবার খেদাড়বে ততবার আসবে ওই জন্য ওর নাম জুবাব জুবাব মানে হচ্ছে জিদ্দি ওকে তাড়িয়ে দাও তো আবার ঘুরে আসবে ডান দিকে তাড়াও বাঁ দিকে বসবে বাঁ দিকে তাড়াও তো ডান দিকে বসবে ওয়ার জিদ ফুরায় না মাছ তখন রেগে যেয়ে ওকে থাবড় মারে ঝাঁটা মারে বারণ মারে ও মরে যাবে ভালো তবু পালিয়ে যাবে না এইটা হচ্ছে ওর কারণ ওর গুণ আর মিশ্রিতেও বসবে মধুতেও বসবে মুতেও বসবে পায়খানাতেও বসবে নর্দমাতেও বসবে খারাপ জায়গাতেও বসবে ভালো জায়গাতেও বসবে ওর কোনো জাত নাই ওর বসার কোনো ঠাঁই নাই ও সব জায়গাতে আছে কিন্তু মৌমাছি এর জাত আছে এর আভিজাত্য আছে এর সঞ্চয় সুন্দর যেখানে সেখানে বসে না যেখানে সেখানে যায় না যাত্রার সাথে মিশে না এ আপনার নিজেরা গোষ্ঠী গোষ্ঠীভাবে সমিষ্টি হয়ে এরা বাসা বাঁধে সামাজিকতা পালন করে এবং বাচ্চা কাচ্চার ব্যাপারে এরা খুব হুঁশিয়ার এদের মধ্যে আপনার রানী আছে রাজা আছে এরা একটা সামাজিকতা বজায় করে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় এরা জীবনযাপন করে যেখানে সেখানে বসে না এদের একটা পথ নির্দিষ্ট আছে নির্দিষ্ট পথে চলে নির্দিষ্ট পথে আসে এবং যা সঞ্চয় করে তা চরম পরম মানুষের উপাদেব এবং তা হিতকর সেই জন্য কোরআন পাকে ওর তাজগেরা করেছে কোরআন পাক ওর সুনাম করেছে মহাতারাম বুজুর্গ দোস্ত তাই যে মানুষ গুণ বিশেষ এবং আপনার গুণে গুণী আর তারা চরিত্র বজায় রাখে সামাজিকতা বজায় রাখে তারা নিজেদের আভিজাত্য বজায় রাখে সুষ্ঠু সুন্দর সুশৃঙ্খল হয়ে জীবনযাপন করে তারা মৌমাছির মতো তাদের মূল্য আছে তাদের দাম আছে তাদের মান আছে আর যারা সাধারণ মাছির মতো যে মানুষগুলো সব জায়গাতে আছে তাদের কোনো দাম নাই তারা ঝাঁটা খাবে বারুণ খাবে মার খাবে তবু তাদের পিত্তি নাই তাদের সরম নাই তাদের হায়া নাই তাদের লজ্জা নাই তারা নির্লজ্জ তারা বেসরম তারা ওই আপনার চামচিকা মার্কা ছুঁচো মার্কা এরা রাতের অন্ধকারকে পছন্দ করে এরা আলো উজ্জ্বল উজ্জ্বলতা এদের কাছে পিয়ার নাই পছন্দ নাই এরা যেমন ছুঁচো বাঁধ ছুঁচো চামচিকে এবং বাদুড় পেঁচা এরা যেমন রাতের অন্ধকার ভালোবাসে আর অন্ধকার পেলে এদের দাপট বাড়ে আর সূর্য দেখা দিলে পরে এরা মন মরা হয় এদের আপনার মনটা খারাপ হয় আর নিজে নিজে গর্তের বসে ঢুকে তখন আপনার সূর্যকে গাল দেয় বদোয়া করে অভিশাপ করে তু মর তু কেনা উড়লি তুই উঠে আমাদের সর্বনাশ করলি তো নামুনি জাহান নেমে সুরজ এরা গালগালাজ করে অনেক খিস্তি খাবার করে সূর্য সব কর্ণপাত করে না সে আপন কাজ করে তার ডিউটি বজায় থাকে ইয়ে মাথা ডুগড়ে ডুগড়ে কাঁদে আর আপনার গালগালাজ করে খিস্তি খাবার করে যখন সূর্য আবার অস্ত যায় এ তখন মনে করে আমার বদয়া খুব কাজে লেগে গেছে আমার অভিশাপে ও একেবারে আপনার ডুবে গেছে আর উঠতে পারবে না রাত পেয়েছি তখন গর্ত থেকে বেরিয়ে আসে লম্প মেরে ঝম্প মেরে খানিক বেরিয়ে আসে চারদিকে একবার তাকিয়ে দেখে কেউ দেখছে না তো তারপরে আপনার কার পেয়ারা তলায় কার তাল তলায় কার বেল তলায় কার মানে জমিতে ফল ফসল এসব আপনার তখন খায় আর ঘুরে বেড়ায় দাপুটে ঘুরে বেড়ায় ছুঁচুগুলো ইঁদুরগুলো তারা ঘর থেকে বার হয়ে ছুঁচু ছুঁচু করে এগুলি সেগুলি আমরা সব খুব মানে দাপুটে ঘুরে বেড়াই কিছু মানুষ ওইরকম যারা সাধারণ মানুষ এরা ছুঁচু মার্কা এরা চামচিকে মার্কা এরা পাঁচা মার্কা এরা বাদুড় মার্কা এরা আপনার রাতের অন্ধকারে ওইরকম হারাম না যায় আর আপনার সব শয়তানি কাজে এরা ব্যস্ত হয়ে ওঠে এরা আলেমাদেরকে দেখলে এদের মন খারাপ হয় এদের মনে খুব কষ্ট হয় এ বাবা মৌলবি কেন বাবা এখন এই মৌলবি সাহেব আবার মাথায় টুপি লাগিয়ে জামা গায়ে দিয়ে এ আবার কোথা থেকে পয়দা হইল এ আমাদের গায়ে কেন এ ঠিক একটা ফেতনা ফেতনা লাগিয়ে যাবে মানে এই ফেতনা জড় ফসাদের মানে কারখানা এর ভয় হচ্ছে যে এসে মানা করবে কিছু লোককে ভাঙাবে যে খবরদার ওইসব পথে যাবে না ওই কাজ করতে নাই সেটাকে ও ফেতরা ধরে নিচ্ছে মানে এর মগজটাই উল্টো পাল্টা সেই জন্য উল্টো পাল্টা চিন্তা ভাবনা করে তো মাহাতারাম বুজুর্গ দোস্ত আল্লাহ তাবাতলা আপনারা আমার হেফাজত করুন আমরা ভালো কাজে এসেছি ভালো কাজে বসেছি আমাদের নিষ্পদ ভালো সেই জন্য আমাদের যাত্রা দাম মান বেড়ে গেছে আল্লাহ তাবার তারা আমাদের কবুল করুন জালসা দাতা যারা জালসা দিয়েছেন তাদেরকে আল্লাহ কবুল করুন এবং আল্লাহ তালা আপনাকে আমাকে খায়ের বরকত নসিব করুন জোরে বল আল্লাহ আমিন মাহতারাম দোস্ত কোরআনে করিমের সর্বপ্রথম সুরায় বাকারার যে আয়াতটা করিম আমি আপনাদের সামনে পাঠ করেছি এতে থেকে আমি ওয়াজ শুরু করছি এবং এই একটা এই ওয়াজের মাধ্যমেই আজকের জালসা আমি শেষ করব মাহতারাম দোস্ত আজকের ওয়াজ আজকের জালসা কি হবে জালেকাল কিতাবুল আরাই বাফিহি হুদাল্লিল মুতাকিন এই জালসার সূচনা হবে যে এই যে কিতাব এই যে কোরআনে করিম আমরা পেয়েছি আকায় নামদার আকায় না তাজদারা মদিনা আহমদে মুস্তুবা মোহাম্মদে মুস্তুবা সাল্লা সাল্লাম মারফত আমরা এই কোরআনে করিম পেয়েছি এবং এই কোরআনে করিম আমাদের জীবনের রক্ষা কবচ দুনিয়া সুন্দর করবে আখেরাত সুন্দর করবে একথা আল্লাহ তালার তারা কোরআন পাকে নিজেই আপনার বায়ান করেছেন ইয়াই আল্লাহ দিনা আ মানু মানামিরা সোয়ালি হারমিন জাকারিনা উনসা ওয়াহুয়া মোমিনুল ফালানুহিয়ান্না হায়াতান তাইয়াবা যারা ইমান এনেছে আল্লাহর কহত মোতাবিক জীবন এবং জিন্দগি বানিয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে ইমান এনেছে মানে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে তার তাওহিদকে মেনে নিয়েছে এবং কোরআন মোতাবিক কোরআনের কহত মোতাবিক অর্থাৎ আল্লাহর কহত মোতাবিক জীবন এবং জিন্দগি বানিয়েছে তো আল্লাহ তাবার তালা তাদের দুনিয়াকে সুন্দর করে দিয়েছে এবং আল্লাহ তালা তাদের আখেরাতকেও সুন্দর করে দিয়েছে তার আখেরা সুন্দর হবে তার দুনিয়াও সুন্দর হবে সাহাবা ইকরাম রিদুয়ানুল্লাহ আজমানদের জীবন এবং জিন্দগি তাই তারা আকায় নামদার সরোয়ার আকায় না তাজ তারা মদিন আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লামের ইঙ্গিতে সারাই তার কথায় কালেমা পড়ে তারা ঘরের মায়া করেনি বিবির মায়া করেনি বাচ্চাদের মায়া করেনি এবং তারা সেই কুফ